রেখেছেন সেই মাস দয়া করে আমাদেরকে দান করেছেন সেই মাস আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে অতিবাহিত হয়েছে সর্বক্ষণ আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টির মধ্যে বরং রহমতের সাগরের মধ্যে ডুবে আছে এই মাসে আল্লাহ রবুল আলমিন জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়ে রাখে যারা একটু গুণা ছেড়ে অগ্রসর হচ্ছে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফেসলা করে দিচ্ছেন এই মাসে আল্লাহ রাবুল আলমিন জাহান নামের দরজাগুলো বন্ধ করে রাখছেন শয়তানকে আবদ্ধ করে রাখছেন যে গুণা ছাড়তে চাচ্ছেন আল্লাহ তালা তাকে অতি সহজে গোনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করতেছেন এবং তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করতেছে এই জন্য হাদিসের মধ্যে আসছে প্রত্যেক দিন রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করতেছে হে মঙ্গল করে কামিয়াবি যে চাও একটু আগে বাড়ো একটু আগে বাড়ো তোমার জন্য কামিয়াবি অবধারিত আর যে মন্দ কামনাকারী জাহান নামে যাওয়ার বড় ইচ্ছা নাওজুবিল্লা তুমি একটু থামো থামো জাহান্নাম কোন যাওয়ার জায়গা নয় তামাশার জায়গা নয় তুমি গোনা বন্ধ করো প্রত্যেক প্রত্যেকদিন রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে জান্নাত চাও আগে বাড়ো যারা জাহান নামের প্রত্যাশী থেমে যাও জাহান নাম তোমার যাওয়ার জন্য বানানো হয়নি জাহান্নাম বানানো হয়েছে তুমি তার থেকে মুক্তি চাবে এই জন্য বানানো হয়েছে তো আমি আগে বলেছিলাম সফরে যাওয়ার আগে এই মাসের মূল উদ্দেশ্য হলেই যে আমরা ওনা বর্জন করে আল্লাহ অলি হয়ে যায় আবার বীর মুর্শিদ হজরত মৌলানা শাহ আবরারুল হক নওবর আল্লাহ উনি প্রায় বলতেন যে আল্লাহ তালা তার অলি হওয়ার জন্য দুটা শর্টকট রেখেছেন এমনি তো সারা জীবন যদি কেউ মুজাহাদা করে হকের পথে চলে সুন্নত অনুযায়ী চলে শিরিক বেদার থেকে বাঁচে সেও আল্লাহর হলি হবে কিন্তু ওটা হলো লং কোর্স লম্বা রাস্তা আল্লাহ তালা আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহায় আমাদেরকে দুটো শর্টকট দিন দিয়েছে একটা হল হজের মুজাহাদা হজের সাধনা এই যে মানুষ হজে যায় এবার মাসখানিক লেগে যায় এই সফরটা যদি সে আল্লাহ হুকুম মতো চলতে পারে এবং আল্লাহ যেগুলো হারাম করেছেন তার থেকে বেঁচে থাকতে পারে আমার সাহেব বলেছেন কিতাবেও লেখা আছে সে আল্লাহর অলি হয়ে বাড়ি ফিরে আসবে এমন অবস্থায় বাড়ি ফিরে আসবে তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল তার কোনো গুণা ছিল না এই অবস্থায় ফিরে আসবে সহিভাবে হজ করল যদিও সেটা খুব কম পাওয়া যেত সহিভাবে হজ ইল্লা মাশা আল্লাহ কিছু লোক তা আছে মানে প্রায় লোক টাকা হয়েছে হজ করতে যায় যে কি করতে হবে শিখে যায় কোন একটা মাসলা সঠিকভাবে সে শিখে যায় নাই এই এক ভুল করে করণীয় গুলো কিভাবে করতে হবে শেখে নেয় অপরদিকে বর্জনীয় গুলো সে বর্জন করে না সহজে মামরুর হয় না আল্লাহর অলি হয়ে সে ফিরতে পারে না বর্জনীয় গুলোর ভিতরে বিশেষ করে চোখের হেফাজত অধিকাংশ মেয়েরা মেয়েরা গুলা তাদেরকে পর্দা লটকাই দিতে বলা হয় সামনে কিছুটা বেঁধে লটকাই দে পর্দাটা চেহারার সাথে লেগে না থাকে এলে আলা কিন্তু পনেরো মহিলা এই মশলাটা ভুল বুঝছে উল্টা বুঝছে পর্দা লটকাইতে বলা হয়েছে আর তারা বলছে যে না চেহারা উদাম রাখতে হবে পুরা চেহারা গোলা চব্বিশ ঘন্টা তার আমল নামায় পর্দা তরক করার গুণা লেখা হয়েছে আর যারা তার চেহারার দিকে নজর করতেছে তারা সব চোখের ঘৃণা করছে এমন বহু লোক আছে হজের জন্য গেছে উমরার জন্য গেছে মাসলা জান তারা এই মহিলার দিকে দেখতেছে গুণা এটাও জানা সে মনে করতেছে দেশে দেয় বলতে হবে মালয়েশিয়ান গুলো কেরকম ইন্ডিয়ান গুলো কেরকম দেখলো ইরানি গুলো কেরকম দেখলো ইন্দোনেশিয়ান গুলো কেরকম দেখলো টার্কি গুলো কেরকম দেখলো ইজিপ্টের গুলো কেরকম দেখাইলো নাওজবিল্লা কি কোনো দায়িত্ব আছে কোন হাজি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোন দেশের মহিলা কিরকম দেশে এসে বয়ান করতে হবে নাউজুবিল্লাহ দেখতে দেশে হয়তো একদিনে বিশটা বদলেগাহি করতো কুদৃষ্টি করতো সেখানে বাইতুল্লাহ যায় একদিনে একশো বদলেগাহি করত গোনার মাত্রা এত বেড়ে গেছে সেখানে সেখানে গোনাও তো কয়েক দূর হয়ে যায় দেখিও বেড়ে যায় গোনাও বেড়ে যায় মাবরুর হয় না আল্লাহর অলি হয়ে আসতে পারে আবার কতখানি যাব মেনার ময়দানে যখন হালাল হইতে হবে হালাল তো বলা হচ্ছে মাথা মুন্ডাও হালাল হয়ে গেল হালাল হওয়ার জন্য চেহারা মুন্ডানো কোনো দরকার নেই এখন তারা জানে না জানে না আল্লাহ জানে তাহলে মাথা মুন্ডাইতেছে চেহারা শুদ্ধ মুন্ডাইতেছে একদম ফ্রেশ আমি যেটাকে ফুটবল বলি এই আমার সাহেব বলছে যে মেনা ময়দানে যারা এইভাবে হালাল হইল এরাম খুলতে গেলে হালাল হইতে হয় চুল মুন্ডাইতে হয় মহিলাদের চুলের আগে কাটতে হয় চুল মন্ডাইতে যে যারা দাড়ি মন্ডাই ফেললো তারা এই দুই লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে বাড়ি চলে আসে এবং এই লোক যখন মদিনায় যাই সালাম পেশ করবে আল্লাহ রসুল সাল্লাম তার সালামের জব দিবেন না চেহারা আর একদিন ঘুরাই দিবে রসুলের অনুসরণ করতে যার সরম লাগে কাফেরদের অনুসরণ করতে আনন্দ পায় এই টাইপের লোকের কোন সালাম আল্লাহ রসুল কবুল করেন চেহারা ঘুরাই নেন যে মদিনা যে আরো রসুলের অসন্তুষ্টি পোড়ায় নিয়ে আসলো নাওজমিল্লা এই আর বিশেষ করে যারা ওই যে বড় বড় প্যাকেজে যায় প্যাকেজ তিন লাখ টাকা চার লাখ টাকার প্যাকেজ ধনী লোকদের এদের অবস্থা দেখে মনে হয় যে এদেরকে একদম পর্দা মাফ করে দেওয়া হয়েছে এদের পর্দার কোন বালাই থাকে সবাই হ্যাঁ একজন একজনের বউ আর একজনের স্বামীর সাথে অহরহ গল্প করতেছে আড্ডা মারতেছে এক টেবিলে খানা খাইতেছে ভয়াবহ অবস্থা দেশের তুলনায় কয়েক কোটি গুণ গুণা তারা কামাই করে নিয়ে আসতেছে আল্লাহ অলি হওয়ার সফরে যায় আল্লাহর বড় দুশ্মন হয়ে ফিরতেছে নওয়াজুবিল্লাহ এই জন্য এই যে বিবি নিয়ে দল বেঁধে যায় সাংঘাতিক রিস্ক যেখানে কোনো পর্দা থাকে না হ্যাঁ মেয়েদেরকে আলাদা কামরা দেয় কিন্তু চাদর নিচু করে নিজের বউর সাথে কথা বলে আর সব ভাবিদের খবর দেয় এই কি সরিয়াতে যায় এই কি হজ হজ তো গোনা ছেড়ে দেওয়ার জন্য গেছে গোনা আরো বেশি করত এতগুলো ভাবি দেশে একসাথে করতে গেলে তো এক মাস লাগছে আর প্রত্যেকদিন একসাথে পাইছি কেউ কিছু মনে করতেছে না আর একটা মারাত্মক গোনা সেখানে দেখলাম এই যে ইহুদ খ্রিস্টানরা আমাদের হাতে মোবাইল ফোন তুলে দিতে যার মধ্যে ক্যামেরা আছে নকল বন্দিকে তো নেই নকল ইবাদত তো নেই না তওয়াফ না উমরা সর্বক্ষণ খালি ছবি তুলবে সর্বক্ষণ খালি ছবি আমার শরীরের ছবি বা কাম ইব্রাহিমের ছবি তোয়াফের ছবি তাবা মারা দৌড়ে দিতে এসে ছবি তুলে আর বেটা জায়গ আছে কোন মুক্তি কিনা জায়গ কত দিচ্ছে যেখানে বুখারেশ্বরের হাদিসে আসছে যারা জানদারের ছবি তুলবে আসরের ময়দানে আল্লাহ তালা তাদেরকে কঠিন আজাব দিবে কঠিন আজাব এবং বলবেন যতক্ষণ এর মধ্যে তুমি রুখ না দিতে পারবে প্রাণ না দিতে পারবে তোমার আজাব চলতে থাকবে আগের যুগে তো গোনা করতে গেলে সেই ফটোগ্রাফার কাছে যাইতে হতো সময় নিয়ে যাইতে হতো পড়তে হতো তৈরি নিতে হতো কত কিছু পরে গুনা কবিরা করা যেত আর এখন কোন টাইম নেই টেবিল নেই সর্বক্ষণ খালি ক্যামেরা করে আর নিজের হস্তাকে মাটি করে এই লোকগুলো মনে হয় টুরে গেছে হজের সাথে এদের কোনো সম্পর্ক নেই ভ্রমণে গেছে হাদিস আসতে পারি তেয়ামতের আলামতের যে হাদিস ট্রেন আসতেও ধনীরা হাজে যাবে না ট্যুরে যাবে ধনীরা ট্যুরে যাবে আর আর একটা ধনীরা ব্যবসার লাইন খুঁজতে যাবে আদি চাষ হজ উদ্দেশ্য না ব্যবসার লাইন বের করার জন্য উদ্দেশ্য আর কিছু লোক যাবে প্রসিদ্ধি লাভ করার জন্য সুনাম অর্জন করার জন্য যাতে ইলেকশনে পাস করতে পারে সব হাজির আসবে শেষ জামানের লোকেরা কি উদ্দেশ্য আসবে ছবি তুলতেছে ভয়াবহ অবস্থা ইহুদিরা বরবাদ করেছে আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের জায়গা এইখানে যদি এইভাবে গোনায় কবিরা চলতে থাকে গোনায় গোনায় দাঁড়িয়া দাঁড়িয়ে থাকে তো সে কি নিয়ে আসলো সেখান থেকে বাড়িতে কি নিয়ে আসলো একটা পিওর ইবাদত এই ইবাদতটা এই মোবাইল ক্যামেরার ওসিলায় আমাদেরকে আল্লাহ তালা হ্যাঁ দিচ্ছিলেন একটা বড় নিয়ামত আল্লাহর অলি হওয়ার নিয়ামত আজকে এই ক্যামেরার কারণে হওয়া জুমরা করে আল্লাহ দুশ্মন হয়ে পাক্কা সয়টার হয়ে বাড়ি আসছে এই জন্য আমরা বলি মোবাইল ওলা ক্যামেরা ব্যবহার করা যায় নাই তো থাকলে কখনো কোনো গোনা হয়ে যাবে গোনা হয়ে যাবে এবং রিংটোনের ভিতরে কোনো মিউজিক দেওয়া যায় নেই রিংটোনে আজান দেওয়া রিংটোনে কালেমা দেওয়া রিংটোনে কোরআন দেওয়া সব না যায় আল্লাহর কালাম আপনার মোবাইলের রিংটোন হওয়ার জন্য নাজেল করা হয় নাই তো কোরআনের অবমান না সিম্পল একটা আওয়াজ দিয়ে রাখে ঘন্টার আওয়াজ পানি পড়ার আওয়াজ কত রকম আওয়াজ ট্রেনের আওয়াজ দিয়ে রাখেন কিন্তু আপনি বাদ্যযন্ত্রের আওয়াজ দিবেন বাদ্যযন্ত্র আল্লাহর কালাম ঢুকাইবেন সব না যায় তো বলতেছিলাম আল্লাহর অলি হওয়ার একটা শর্টকট হল কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানরা শরিয়াতের এলেম না রাখায় ওই হজের দ্বারা অনেকেই আল্লাহর অলি না হয়ে আরো বড় দুশ্মন হয়েছিল আল্লাহ সকলকে হেফাজত করুন আল্লাহর অলি হওয়ার দ্বিতীয় শর্ত ছিল রমজান হজও এক মাস রমজানও এক মাস এই এক মাস যদি সে গোনামুক্ত অবস্থায় কাটায় একটা মাস আমি গোনা করবো না পরিবারের সবাইকে নিষেধ করে দেবো গোনা হবে না কিতাবে লিখছে কিতাব মানে নাকি কোরআন শরীফে লিখছে সে আল্লাহর অলি হয়ে গেল আল্লাহর অলি হয়ে গেল হাতিমুল মোহাম্মদ খানবী রহমত লিখতেন তুমি এক মাস নিয়ে করো লম্বা চড়া নিয়ে করার দরকার নেই তাহলে হয়তো তোমার নফ বিদ্রোহ করবে বিদ্রোহ করবে মানতে চাইবে না এই জন্য লম্বা চড়া নিয়োগ করার দরকার নেই এক মাসের নিয়োগ করো ছেলের এক মাস আমি এই এক মাসের মধ্যে গুণা করব আমার পরিবারের লোকদেরকে বুঝাই শুনে তাদেরকেও গোনা থেকে বিরত রাখবো এক মাসের নিয়োগ করো রমজান এই জন্য দেওয়া হয়েছে যে তুমি মুস্তাকি হয়ে যাবা আল্লাহ অলি হয়ে যাবা তার সাথে এই কথাটা আছে কয়েকটা দিন মেহনত করো পুরা বছর বাদ দাও রমজানের জন্য নিয়ে করো রমজানে গোনা করব না রমজানের পরেরটা পরে ফেলা হবে এখন রমজানের কথা বলো পরে তুমি অন্তত দেখো যে এগারো মাস গুণা করছিলে রমজানে গুণা করো নাই দুধের মধ্যে পার্থক্য কি কম্পেয়ার করো পার্থক্য করো আমি যে এগারো মাস গুণা করছিলাম আর এই এক মাস করলাম না পার্থক্য কি হয়েছে আমি ওই এগারো মাস শান্তিতে ছিলাম না এক মাস শান্তিতে ছিলাম গোনা ছেড়ে দেওয়ার মজা প্রত্যক্ষ করো দেখো গোনা করা সহজ না ছাড়া সহজ বুঝতে চেষ্টা করো এই এক মাসের দ্বারা গোনা করা সহজ না ছাড়া সহজ বুঝে আসবে গোনা ছেড়ে দেওয়া সহজ এবং গোনা করলে আল্লাহ তালা তাকে হায়াতে তৈবা দান করে না মজাদার জিন্দগি দান করে না মানুষ যখন গোনা ছাড়ে তো আল্লাহ তালা তার জিন্দগির ভিতরে এক আজিম মজা দান করে শান্তি দান করে এগুলো একটা মাস দেখো তাহলে সওয়ালে কি করতে হবে রমজানের পরে সওয়াল তুমি নিজেই ফেসালা করতে পারবা কিন্তু আগের থেকে পুরা জিন্দগির নিয়ত করার দরকার নেই রমজানের নিয়ত করে মেহনত কর এই নিয়ে যদি মেহনত করবে আল্লাহ রবুল আলমিন এক মাসের মেহনত দ্বারা আল্লাহ তাকে অলিউল্লাহ বানাই দিবে অলিউল্লাহ আর যদি এগারো মাস যেভাবে কাটাইছে রমজান সেভাবে কাটায় তাহলে দুটা হাদিস আছে একটা হাদিস হল হুজুরে সব মেম্বারের পাওয়ার আসতেছিলেন আর জিব্রাইলের আদেশে আমিন বলতেছিলেন লম্বা হাদিস আপনারা জানেন তো ওখানে আছে পরে হুজুরে ব্যাখ্যা দিলেন সাহাবা কেন প্রশ্ন করছিলেন ইয়া রসুল্লাহ মেম্বারের এক এক তাকে পাও দিচ্ছেন আমিন বলছেন এটা তার কোনোদিন করেন না আজকে করলেন কেন বললো এই মাত্র জিব্রাহিল আসছিলেন আমি এক একটা যখন পাওয়া রাখছি উনি একটা একটা বদয়া করছেন আর আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাকে বলছেন আপনি আমিন বলেন তাই আমিন বলেছি তবে একটা তো যে নাকি বাপ মার খেদমত করে না বাপ মাকে পেয়েও বাপ মার সেবা করে না আজকে আমি একটা কাগজ আনছি পর্চা পর্চা বাপ মায়ের কি কি হক এটা পর্চা নিয়ে এসছে আপনারা সংগ্রহ করবেন মহাজিন সালটা থাকবে বাম সাইকেল গুলো আপনি আপনার ছেলের কাছে পান ডান সাইকেল গুলো আপনার পিতামাতা আপনার কাছে পায় ডাইন সাইকেল গুলো আপনার পাওনা আপনার ছেলে মেয়ে বাম সাইডের গুলো আপনি দেনা আছে একটা পাওনা আরটা দেনা কিন্তু মানুষ তো জানেই না বাপ মা যে কি জিনিস তার দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে চাইলে আল্লাহ তালা একটা কবুল হবে সব দান করে এই নিয়ামতের অনুভূতি নেই আমরা খালি অভিযোগ করি হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন আমার ছেলেটা নাফারমান হয়ে গেছে কিন্তু ছেলেকে শিখাই না বাবা তুই জানো আল্লাহর বিধান জানো আল্লাহ পিতা মাতা সম্পর্কে কি বলেছেন তুমি জানো শিখাইলাম না খালি অভিযোগ করলাম এই অভিযোগের কি দাম আছে আপনি আগে তারপর জুলুম করতেন এখন আপনি জুলুমের শিকার হয়েছেন ওই ছেলেকে দিন না শিখায় আপনি তার উপরে জুলুম করতেন আর এখন আপনি ওই জুলুমের কি হয়েছেন শিকার এই জন্য এটাকে আপনার লেমিনেটিং করে প্রত্যেকে ঘরের মধ্যে লটকাই রাখবেন এবং ছেলেদেরকে মুখস্থ করাই দেবে তো বাপ মা বেঁচে থাকলে সাতটা হক মারা গেলে আর সাতটা হক বেঁচে থাকবে সাতটা মারা গেলে সাতটা তাহলে বলবেন আমরা এখন জীবিত আছি এই সাতটা আদায় করব আমাদের আব্বা আম্মা মারা গেছে অনেকের আমরা ওই সাতটা আদায় করব জানে না জানলে মানা প্রশ্ন আলহামদুলিল্লাহ এই পর্চাটা আগে আনা হয় নাই আজকে আমার হঠাৎ খেয়াল হলো আমি নিয়ে আসছি তা আপনারা মহাজন সাহেবের কাছে সংগ্রহ করবেন সুন্দর করে লটকায় রাখবেন বান্দার হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না একটা বদয়া করছে বাপমার যারা সেবা করবে না তারা ধ্বংস হয়ে যাবে হুজুর বললেন আমি আর একটা বদয়া করলেন ইব্রাহিম যে আপনার নাম সে শুনল কিন্তু দুরুদ পড়ল না যার দয়ায় সবকিছু রসুলের দোয়ায় রসুলের রসিলায় আমাদের সবকিছু সেই রসুলের নাম সামনে আসলো একটু সাল্লাহ আলাইহি আসাল্লাহ আপনার জবানে আসলো না তাকে সবচেয়ে বড় বকিল বলা এর জন্য জিব্রাইল ধ্বংসের বদবা এবং আল্লাহ রসুলকে আল্লাহ অর্ডার করলেন আপনি আমিন বলেন হয়েছে তিন নম্বর আপনার যে উম্মত রমজান শরীফ পেয়ে গেল কিন্তু রমজানের কদর করল না ওই এগারো মাস যেভাবে চলছে রমজান ওইভাবে চলছে তার রুটিনের মধ্যে কোনো বেশকম হয় নাই তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোনো বেশকম হয় নাই একইভাবে চলছে এই লোক ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল আমিন বলে রুটিন পরিবর্তন করতে হবে রমজানের রুটিনের মধ্যে কোনো গুণা থাকবে না কোনো গুণা থাকবে না চোখের গুণা কানের গুণা মুখের গুণা মিথ্যা বলে না গিবাদ বলে না গালাগালি করে হারাম রেজে খাওয়া যাবে না সুদ ঘুষ খাওয়া যাবে রমজানের তালিকার ভিতরে গোনা থাকতে পারবে না কোন অঙ্গ দিয়ে গোনা করা যাবে না এবং রমজানের তালিকার ভিতরে একটু তেলাওয়াত বাড়াইতে হবে রমজানকে কোরআনের নাচ বলা হয়েছে তেলাওয়াত বাড়াইতে হবে এই জিকির বাড়াইতে হবে ইস্তিকফার যে কোন ইস্তিকফার হাদিতে ইস্তিকফার আছে لا إله إلا هو الحي القيوم وأتوب إليه হাদিস এটা আমরা যারা বলি এটা সহি আছে কিন্তু এটা আমি কোন হাদিসে পাই নাই আমরা যারা বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই সবাই এটা পড়ে অর্থ ঠিক আছে কিন্তু এটা কোন হাদিসের মধ্যে আমি পাই নাই এই জন্য যারা পারেন হাদিসেরটা একটু শিখতে চেষ্টা করবেন বলেন লা ইল্লা ওয়াল হাইয়ুল ওয়া এটা হাদিসের মধ্যে ফজরে আর মাগরিবে এই ইস্তিকফার যে তিনবার করে পড়বে হাদিসের মধ্যে আসছে তার গুণা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় আল্লাহ মাফ করে দিবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কটা হলো তেলাওয়াত করতে হবে কালেমা পড়তে হবে ইস্তেকবার করতে হবে চার নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে জাহান নাম থেকে মুক্তি আল্লাহর কাছে রমজানে বলেন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار أي اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار এখানে দুটা এসে গেল জান্নাত চাইলাম আল্লাহ কাছে জাহান্নাম থেকে মুক্তিও চাইলাম اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار এই চারটে জিনিস গোনা বর্জন করতে হবে এই চারটি জিনিস পড়তে হবে আর যখন ইফতারি ইফতারির টাইম নিকটবর্তী হয়ে যাবে দশ পনেরো মিনিট আছে তখন এই দোয়াটা করবেন একটু يا হে প্রশস্ত ক্ষমকার ক্ষমাকারী হে আসমান পর্যন্ত গোনা ক্ষমাকারী দয়া করে আমাকেও ক্ষমা করে দাও এটা পড়বেন তখন এরপর জন্য কি ইফতারের টাইম হয়ে গেল একটা মসজিদের আদায় শুনে শুরু শুরু করবেন না কমপক্ষে দুটা মসজিদ আর না ক্যালেন্ডার দেখে নেবেন এই গত পরশু এক কত আসছে আমার কাছে টঙ্গিতে এক মসজিদ সাহেব পাঁচ মিনিট আগে আদান দিত তুমি সব লোকেরা ইফতার করে ফেলছে আর পরে দেখা যায় আর কোনো মসজিদে দেয় না পরে লোকেরা ক্যালেন্ডার দেখে যে পাঁচ মিনিট আগে হয়ে গেল এখন কি হবে গত পরশুর কথা বলতেছি আমি ইফতার নিয়ে বসে আছি না সন্ধ্যার পরে সন্ধ্যার পরে খানা খাওয়ার জন্য বসছি এই সময় ইমাম সাহেব হাল আমাকে টেলিফোন করে এই ঘটনা কি হবে আমি বললাম রোজা তো ভেঙে গেছে এই রোজাটা আবার রাখতে হবে তবে এর জন্য ষাটটা যে কাফারা লাগে ওটা লাগবে না যেহেতু ইচ্ছা করে ভাগে নাই মহাজের ভুলের কারণে না হয়েছে এই জন্য মহাজের শব্দের খুব সতর্কতা লাগবে তারপরও সে মানুষ ভুল হইতে পারে একটা আজান শুনে শুরু করবেন না কমপক্ষে দুটা আর সবচেয়ে ভালো ঘরে ক্যালেন্ডার রাখবেন ঘড়ি মিলায় রাখবেন ওই ক্যালেন্ডারের টাইম না হলে আপনি ওই মজার আজার দিলেও খাইবেন এইভাবে যখন টাইম হয়ে যাবে তখন কি পড়বেন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খানা খাওয়ার যে দোয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এটা বলে কুরমা খেজুর দ্বারা শুরু করবেন কুরমা খেজুর তারা শুরু করবে এরপরে অন্য কিছু খা এলো সুন্দর তরিকা যখন ইফতারি খাওয়া হয়ে গেল মগরের জামাত ঠিক রাখবে জামাত যেন না ছোটে হুজুর ইফতারি দুই ভাগে খাইতেন কিছু খায় নামাজ পড়তেন নামাজ পড়ে বাকিটা খাইতেন হাজির চাষে আল্লাহ রসুল সাল্লাম ইফতারি দুই ভাগে খাইতেন কিছু খায় নামাজ যেতেন আবার নামাজ পড়ে এসে কিছু খাইছে আমিও এটা করি কিছু খাই নামাজ পড়তে যাই নামাজ পড়ে এসে ভাত খাই এই দুটা মিলে আমার একটা আপনার খানা আর তারাবের পরে হয়তো হালকা কিছু খাই একটা কলা খাই না একটা পেঁয়াজু খাই আর শেষ রাত্রে খাই তাতে খুব ভুক লাগে খুব ক্ষুধা লাগে এবং যা ইফতারের সময় খাইলাম বিশ টাকার তারাবি পড়লে সব ঠিক হয়ে যায় না গ্যাস্ট্রিক না পেট ব্যথা আস্থার মানুষ না হাদিস জানে না স্বাস্থ্য বিজ্ঞান জানে এরা কি করে ইফতারে খায় এক পেট তারাই পড়ে সে আবার পেট ভরে খায় এরপরে গ্যাস্ট্রিক হয় খেয়ে শুয়ে পড়ে আর সারের সময় ভালো করে খাইতে পারে তা আপনি অন্য সময় তিন বেলা খাইলেন রমজানও তিন বেলা খাইলেন তা আপনি কিসের রমজান হইল আপনার অন্য সময় তিন বেলা খান রমজানও ইফতারের সময় খাইলেন তারাবির পর খাইলেন শেষ রাত্রি খাইলেন সে তিন বেলায় তো খাইলেন পার্থক্য কি আপনার টাইম চেঞ্জ করছে গলত তরিকা অধিকাংশ মানুষ গলতের মধ্যে থাকে সহিটা অল্প কিছু লোক জানে সহিটা এই যে আপনি সন্ধ্যার সময় পেটটাকে দুই ভাগ করবেন এক ভাগ ইফতারি দিয়ে ভরবেন আর এক ভাগ খানা দিয়ে ভরবেন এই দুটো মিলে এক প্যাট আর তারাবির পরে হালকা কিছু খাবে হালকা লাইট আর সারের সময় খাইবে সারের শেষের দিক খাইতে হয় অনেক রাত্রে খাওয়া উৎসাহাব না এভাবে খাইবে শূন্য তো বলতেছিলাম নবী আলাহ সালাম ইফতারের আগে পড়তেন বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা আর ইফতারে খায় তখন টুটা দোয়া পড়তেন কটা ইফতারে খায় ভালো করে বুঝেন আমি মানে আগেও বলছি একটা দোয়া আল্লাহ লাকা সন্তু আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম ইফতার করলাম মানে করা হয়ে গেছে সে দোয়াই বলতে সেটা আগে না পরে বলতে তোমার দেওয়া রিজিকের দ্বারা ইফতারি করলাম এখন তাহলে ইফতারি আগে যেতে হবে না সেটা আমাদের দেশে যে প্রচলন হয়ে গেছে এটা আগে পড়ে এটা ভুল আগে তো খানার দোয়া পরে ইফতারি খেয়ে এই দোয়াটা পড়বেন আল্লাহ আল্লাহ তুম আল্লাহ ঋষিকা আফতার আর একটা দোয়া আছে জাহাবা জমাউ বলে অফতাল্লাতিল হরুকু সাবাতাল আজরু ইনশা আমার লেখা মাসলুম দোয়া আছে মাসলুম দোয়া ওখানে থাকবে রক্ত হলো জাহাবাজ জমাও হে আল্লাহ এই ইফতার করার পরে আমার পিপাসা দূর হয়ে গেছে অফতাল্লাতিল হরুক আমার সমস্ত রবগুলো তাজা হয়ে গেছে আল্লাহ আল্লাহ নিশ্চিত ভাবে আমার রোজার বিনিময়ে জান্নাত আপনার দরবারে সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ বলছে এই দুটা দোয়া ইফতারের পরে পড়তে হবে যদি কারো দাওয়াত খান ইফতারিতে আমি আগে বলছিলাম দাওয়াত তিন রকম নগদ টাকা পাঠাই দিল ইফতারিতে খরচ করবে এক নম্বর দাওয়াত ইফতারি বানায় বানাই দিল আপনার বাসায় দুই নম্বর দাওয়াত আপনাকে ধুলা খাওয়াইতে খাওয়াইতে নিয়ে গেল তিন নম্বর দাওয়াত তিন কেসেমের দাওয়াত হয় নগদ টাকা দিয়ে দিবেন শুধু ইফতারিতে খরচ করবেন ইফতারি বানায় পাঠিয়ে দিবেন আর তিন নম্বর হলো ওনার সময় নষ্ট করে কাজকর্ম বাতিল করে গোলা খাওয়াইতে খাওয়াইতে জামের মধ্যে বসায় নিয়ে যাবেন এটা হলো তিন নম্বর অনেক হয়তো তৃপ্তি হয় না তিন নম্বরটা না করলে তৃপ্তি হয় না আর আল্লাহর বান্দা আপনার দোয়া আর সে মহল্লা পর্যন্ত দেখেছে কত কোটি মাইল আর ওই লোকের বাড়ি কয় মাইল ওটুক যাবে না আপনি যে দোয়া করতেছেন তার জন্য এটা আরস পর্যন্ত যেতেছে কত কোটি মাইল এটা ঠিক নেই আর এর বাড়ি কয় মাইল যে এই পর্যন্ত যাইবো না ওর বাড়ি দিয়ে করতে হবে এগুলো আমাদের ভুল যে তিন রকম দাওয়াত হয় এই দাওয়াতের কারণে যদি আপনি ইফতার করেন তো ওই যিনি দাওয়াত দিলেন তার জন্য একটা দোয়া পড়তে হবে কি দোয়া বলেন আস্তরা وأكل طعامكم الأبرار وصلت عليكم الملائكة এই দোয়াটা পড়তে হবে অন্যের পাঠানো ইফতারি খাইলে কোরআন হাদিস বলতেছে তার জন্য এই দোয়া দাও তার জন্য এই দোয়াটা দাও এই হলো মোটামুটি রমজান আমরা কিভাবে পালন করব তার সংক্ষিপ্ত কিছু মাসায় এর আগে হয়তো যারা এই সাহেব ছিলেন তারা বলছেন তো আমি ওই মশলাগুলো আবার একটু দোহরাই দিলাম দুবারা বলে দিলাম যাতে একটা কথা বারবার বললে এটা মুখস্থ হয়ে যায় আমল করতে সহজ হয় এই জন্য আমি দুবারা বলে দিলাম সামনের শুক্রবার আসা সামনের শুক্রবার বিশ তারিখ না সামনের শুক্রবার রমজানের বিশ তারিখ না যারা এর থেকে আপনি বসবেন তাদের কিন্তু সামনে শুক্রবারেই মাগরীবের আগে সামানপত্র নিয়ে কি করতে হবে হ্যাঁ মসজিদে ঢুকে দিতে হবে লাইলাতুল কদর পাওয়ার জন্য এর থেকে ভালো ব্যবস্থা নেই তাহলে বিছানা নিয়ে আল্লাহর গেটের মধ্যে পড়ে যান বিছানা পত্র নিয়ে কোথায় পড়বেন আল্লাহর গেটে জাল্লা যখন না আপনা কষ্ট বিছানার উঠাবো না আমি পড়ে তোমার এখানে এই নকরি আল্লাহ মাফ না করে পারবেন যদি এতে কাজ যারা করবেন সামনে শুক্রবারে মাগরীবের আগে সামান নিয়ে চলে আসবে আর যাদের একান্ত অপারগতা আছে অফিস আদালতে ছুটি পাইতেছেন না আচ্ছা তারা কি করেন তারা অন্তত শেষের দশকের রাজগুলো এতে কাজ করেন দিনে অফিস করেন রাত্রে কোথায় এতে কাজ করেন মসজিদ এতে কাপ করেন আপনিও ইনশাআল্লাহ লাইলাতুল কদর থেকে মাহরুম যাবে যেহেতু এতে কাপ এসে গেছে এই জন্য এতটুকু ইঙ্গিত করা জরুরি হয়ে পড়ছে এরপর কিছু রইল সৎকায় ফেটের কত দিতে হবে তারপরে রমজানে অনেকে জাকাত দিয়ে থাকেন হ্যাঁ কতটুক মালের কি জাকাত দিতে হবে কাকে দিতে হবে ইনশা আল্লাহ এই সৎকায় ফেতরের মিশাল সৎকায় ফেতর তো রমজানের এক তারিখে দেওয়া যায় ফিতরা রমজানের এই ব্যাপারে পরিমাণ কি কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না কোথায় দিতে হবে সচ্ছায় ফেতের এবং দেখা এই ব্যাপারে মাসা মাসায় আল্লাহ তালা তৌফিক দিলে সামনের জুমায় আপনাদের ক্ষেত্রতে আরোপ করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে রমজান পালন করার তৌফিক লাভ করেন আখরু আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী